যতই করো নির্যাতনার কর যত বদনাম হকের কথা বলবই মোরা করব দিনের কাম জঙ্গি কি বা মৌলবাদী তাও যত গালি মোরে তবু মোরা ইসলাম ছেড়ে যাব না কোথাও সরে দিনের জন্য হাসি মুখে মোরা পড়তেও পারি ফাঁসি দিনের জন্য হাসি মুখে মোরা পড়তেও পারি ফাঁসি কারণ মোরা আল্লাহ রাসুল ইসলাম ভালোবাসি কারণ মোরা আল্লাহ রাসুল ইসলাম ভালোবাসি মুসলিম মোরা আল্লাহ ছাড়া করি না কার ভয় মুসলিম মোরা আল্লাহ ছাড়া করি না কার ভয় তোর বাড়ি নয় তাকবির দিয়ে করছি বিশ্বজ বিশ্বজুড়ে কায়েম করেছি নেই নীতি ইনসাফ উদার চিত্তে শত্রুকে মোরা দিয়েছি করে মা ফাঁসির মঞ্চে গেছি মোরা জীবনের জয়গান দিনের জন্য দেশের জন্য ভুলে গেছি পিছুটান মাঠে ময়দানে মধুর বয়ানে করি সত্যের আহ্বান মিম্বার হতে রাজপথে মোরা চির মুক্তির গাহিগা পথ ভোলারে সুপথ দেখাতে নিবেদিত হয়ে জীব আল্লাহ প্রেমী পূর্ণ আমাদের দেহ আল্লাহ প্রেমী পূর্ণ আমাদের দেহ আমাদের দেহ ক্ষমতার গদি টাকার থলে মোদের কাম্য ন কাম্য শুধু একটাই যেন আল্লাহ রাজি হন ভেদাভেদ সব ভুলে গিয়ে মোরা কাহি সাম্যের গান মানুষের মুখে হাসি ফোটানোই মুসলমানের শাস মানব সেবায় নিবেদিত হয়ে ছুটে যায় অবিরাম অশুভ মিথ্যে পাপাচার রোধে করে যায় সংগ্রাম آ